হয়ে গেলে মানুষকে আজান দিয়ে আজান মানে ঘোষণা করা ইসলামের প্রাথমিক যুগে আজানের সিস্টেম ছিল না মানুষকে ডাকা হতো বিভিন্নভাবে এরপরে আল্লাহ নবী আলিসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যেতে পারে কেউ বললেন বেল বাজাতে হবে কেউ বলল ভেপু বাজাতে হবে ইত্যাদি ইত্যাদি এরপরে একটা সিদ্ধান্ত ছাড়াই সবাই ফিরে গেলেন যার যার ঘরে আর সেই দিন রাত্রে সাহাবি আবদুল্লাহ ইবনে জায়দ ইবনে আব্দে রাব্বে তিনি স্বপ্নে আজান জানতে পারলেন আজানের শব্দগুলি যেন তাকে একজন মানুষ শিখিয়ে দিলেন অর্থাৎ সেই মানুষটি ছিল একজন ফিরেস্তা আল্লাহ রব্বুল্লা আলমিন এই আজানের সিস্টেমটা কি হবে শব্দগুলো কি হবে কতবার হবে কোনটা কখন হবে এটা পূর্ণ আজানটা এবং একামারটা শিখিয়ে দিলেন আবদুল্লাহ ইবিন জায়দ ইবিন আব্দুল রব্বিকে আর তিনি আল্লাহর নবীর কাছে ছুটে গিয়ে এই স্বপ্নের কথা বললেন আর সেদিন থেকে আমাদের জন্যে চালু হয়ে গেল সেই মধুর বাণী আজান আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যে তার শেষ পর্যন্ত শব্দগুলি আসুন এই আজান সংক্রান্ত মাসলাম মাসাইল বিধান আহকাম আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসের আলোকে জানি এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করি আজান এর বিধান হলো ফরজে কিফায়া অর্থাৎ কেউ যদি এই আজান দিয়ে দেয় তাহলে বাকি সবার জন্যে যথেষ্ট হয়ে যাবে কিন্তু একটা গ্রামে বা একটা মাহাল্লায় বা একটা মসজিদে যদি কেউ আজান না দেয় সবাই গুণাগার হবে এক্ষেত্রে নির্দিষ্ট কাউকে মোয়াজ্জান নির্দিষ্ট করে দেওয়া এটা শরীর সম্মত যেটা আল্লাহর নবী আলহিসাম তিনি মোয়াজ্জেন নির্দিষ্ট করেছিলেন আবু মাহাজারাকে বিলাল রাজিল্লাহ তালাহুকে যেটা আমরা হাদিসে পেয়ে যাব আবদুল্লাহ ইবনে জাইদিন আব্দুল আব্বাহি বলেন যে আমি রাত্রিবেলা ঘুমিয়েছিলাম একজন মানুষ আমার পাশ্ব দিয়ে ঘুরতেছিল ফাঁকা আলা সে বলল তাকুল আল্লাহ একবার আল্লাহ একবার লোকটি বলল তুমি বলবা আল্লাহ আকবর আল্লাহ আকবর ফাদাকার আল আদান আজানের শব্দগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত বেতারবে এই তকবির অর্থাৎ তকবিরগুলি চারবার করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বেগাইরে তারজে তারজি ছাড়াই আমাকে আজান শিখালো তারজি বলা হয় হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালার আগে যে শব্দ আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আশাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এই শব্দ দুইটি নীরবে বলার পরে ছোট শব্দে আসাদু আল্লাহ ইরাহিল্লাহ আসাদু আল্লাহ ইরাহিল্লাহ আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আসাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ এরপরে জোরে সশব্দে বলা এটাকে বলা হয় তারজি ফিল আজান আজানের মধ্যে তারজি এখানে হাদিসে বলছেন যে তারজি ছাড়াই আমাকে এই ধর আজান শিক্ষা দেওয়া হলো ওয়াল ইকামাতা ফুরাদা আর একামাতের শব্দগুলি একক শব্দ আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইহিল্লাহ সাদাল্লাহ হেলাসাল্লাহ হেলালফালা কিন্তু ইল্লা কাদ কামাত কাদ কামাতিসালাকে দুইবার বাকি শব্দগুলি চারের জায়গায় দুই আল্লাহ আকবর চারবার সেখানে দুইবার হায়াল্লাহ সাল্লাহ দুইবার একবার হায়াল দুইবার একবার আসাদু আল্লাহ ইহিল্লাহ দুইবার একবার আসাদু মাসুল্লাহ দুইবার একবার এইভাবে বেজোড় করে বলার জন্য আমাকে স্বপ্নে বলা হলো ফালাম্মা বাহাতু আবদুল্লাহ বিন জাহিদ যখন সকাল প্রভাত করলেন তিনি বলেন যে সকালে আমি আতাই তো রাসুল আল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আল্লাহ রাসুলের কাছে আমি চলে গেলাম সকাল এবং খবর তা আমি বললাম এইভাবে আমি স্বপ্নে আজান এবং একামাত পেয়েছি আমাকে একজন মানুষ আজান ও একামাত শিক্ষা দিয়েছে আল্লাহ নবী বলেন ইন্না হাক্কন সত্যি তোমার এই স্বপ্নটা সত্য একটা স্বপ্ন অর্থাৎ এটা কোনো শয়তানের পক্ষ থেকে না বা মনের খেয়াল না বরং এটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন তোমাকে দেখানো হয়েছে আল হাদিস হাদিসটি অনেক লম্বা আখরাজ আহমদ আবু দাউদ আবু দাউদ এবং ইম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন অসাহ তিরমিজ অবন খোজাইমা হাদিসটিকে ইমাম তিরমিজি এবং ইমাম ইবনে খোজাইমা সহিও বলেছেন ওজাদ আহমদ ফি আখরে কিসাতে কাউলি বিলাল আর বিলালের হাদিসে আহমাদ রাহেমাহল্লার বর্ণায় এসেছে অতিরিক্ত ফি আদান ফজর যেটা ফজরের আজানে বলতেন আসসালাত খাইরুমিনান্নাওম আর ফজরের আজানে এই শব্দগুলি ছাড়াও অতিরিক্ত শব্দ রয়েছে সেটা হলো কি আসসালাত খৈরুমিনান্নাওম তাহলে আজানের শব্দগুলি হলো কেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর একটা একটা করে অথবা আল্লাহ আকবর উল্লাহ আকবর আল্লাহ আকবর উল্লাহ আকবর এরপরে আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ দুইবার এরপরে আশাহাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ আশাহাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ এরপরে হাইয়া আলাহ হাইয়া আলাহ হাইয়া আল ফালাহ হাইয়া আল ফালাহ এরপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইলাহ ইল্লাল্লাহ এই হলো সাধারণ আজান হজরের আজানে গিয়ে হায়াল আসসালাহ হায়াল ফালার পরে আসসালাত খৈরুমিনান্নাওম দুইবার আসসালাত খৈরুমিনান্নাও বলতে হবে আর একাবারটা হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আশহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আশহাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ হাইয়াল আসসালাহ হাইয়াল ফালাহ কদ কামতিসালাহ কদ কামতিসালাহ আল্লাহ আকবর উল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ এই হলো আবদুল্লাহ বিন জাইদের হাদিসের বর্ণনার বিস্তারিত আমাদের কাছে আনাসিন মিনাস ইদা কাল আল হাইয়া নাওম খোজাইমান হাদিসে বলেন সুন্নত হলো হাইয়া ফালাহ বলা শেষ হয়ে যাবে এরপরে আসসালাতু খাইরুম নাওম বলা সুন্নত যেটা বিলালের আজানে ইঙ্গিত আমরা পেয়েছি এরপরে হলো ওয়ানাবি মাহদুর আন্নান নবিয়া সাল্লা সাল আল্লামাহুল আদান ফাদা কারাফি হিত্তারজি আখরাজাহ মুসলিম আল্লাহ নবী যখন দেখলেন আবু মাহাজুরার কণ্ঠ সুললিত কণ্ঠ মিষ্টি কণ্ঠ এবং উঁচুক আওয়াজ আল্লাহ নবী আলিসাল্লাম তাকে আজান শিকাই দিয়ে বললেন তুমি মোয়াজ্জিন তোমাকে নিয়োগ করা হলো এই আজানের মধ্যে আবু মাহাজুরা বলেন যে তারজি করে আল্লাহ নবী আজান আমাকে শিখিয়েছেন আর তার জি একটু আগে আমরা বলেছি যে শাহাদাতেন আশাহাদু আল্লাহ ইলাহ এবং আশাহাদ মোহাম্মদ রাসুল্লাহ একটু ছোট শব্দে বলার পরে আবারও বড় করে বড় শব্দে বলাকে বলা হয় তার যে অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর চারবার বলার পরে ছোট করে বলবে আশাহাদু আল্লাহ ইলাহিল্লাহ আশাহাদু আল্লাহ ইলাহিল্লাহ আশাহাদ মোহাম্মদ রাসুল্লাহ আশাহাদ মোহাম্মদ রাসুল্লাহ এরপরে জোরে সশব্দে বলবে এটাকে বলা হয় তারজি আজান তাহলে বেলালের আজানে আমরা দেখতেছি তারজি নেই বা আবদুল্লাহ বিন জায়দের আজানে কিন্তু আবু মাহাদুরার আজান যখন আল্লাহর নবী শিখিয়েছিলেন সেখানে তারজিও কিন্তু উল্লেখ করা হয়েছে এটাকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন কিন্তু আবু মাহাজুরার এই হাদিস যেটা মুসলিম শরীফে সেখানে তকবির কিন্তু দুইবার বলে হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর দুইবার কথা এসেছে রাহুল খামসা ফাদাকারুহু মোরাব্বা আর পাঁচজনে বর্ণনা করেছে সেখানে তকবির কিন্তু চারবারের কথা বলা হয়েছে আমরা বলবো একামাতে দুইবার করে কারণ এটা অর্ধেক আজানের কিন্তু আজানের চারবার করে এটাই হলো আমাদের কাছে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তাহলে আমরা আজানের শব্দগুলি একামাতের শব্দগুলি আমরা জেনে নিলাম এবং আজানের মধ্যে তার যে কাকে বলে সেটাও আমরা জানতে পারলাম এরপরে একশো উনআশি নম্বর হাদিস ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أمر بلال أن يشفع الآذان ويوتر الإقامة إلا الإقامة يعني إلا قوله قد قامت الصلاة متفق عليه ولم يذكر مسلم الاستثناء وللنساء أمر النبي بلالا আনাস রাজিয়াল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন বেলালকে নির্দেশ করা হয়েছিল কে নির্দেশ করেছিলেন এখানে যে নির্দেশদাতা সেটাকে উজ্জ রাখা হয়েছে যেটা নাসাইর বর্ণতে গিয়ে এসেছে যে আমার আন্নাবি ওবিলা আলান রাসুল্লাহ সাল্লাম নির্দেশ করেছিলেন কারণ শরীয়তের আদেশ নিষেধ করার অধিকার একমাত্র কার যিনি সারে মহানব্বুল্লা আলমিনের পক্ষ থেকে যে নির্বাচিত মহামানব লোহমানব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আলি সাল্লাম বেলালকে নির্দেশ করেছিলেন আজান যেন জোড়া জোড়া করে দেয় অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর চারবার আসাদ আল্লাহ আল্লাহ জোড়া আসাদ মাহসুল্লাহ দুইবার হায়াল সাল্লাহ দুইবার হায়াল আল ফালা দুইবার শুধুমাত্র শেষে গিয়ে লাইল্লাহ একবার এই জোড়া জোড়া করে আজান দেওয়ার জন্য নির্দেশ করেছিলেন আর তেরাল একামা এবং একামাত বিজোড় করে অর্থাৎ আল্লাহ একবার দুইয়ের অর্ধেক বিজোড় এখানে ধরা হয়েছে চারের জায়গায় দুইবার বলবে আর আসাদ আল্লাহ একবার বলবে আশাহাদ মোহাম্মদুল্লাহ একবার বলবে হায়াল আসাল্লাহ একবার হায়াল ফালাহ একবার শুধুমাত্র ইল্লা আল ইকামা অর্থাৎ কাদকাবাত ইসলা এই শব্দটা দুইবার বলবে বাকিগুলি বেজোর করে বলবে মোত্তাফাকুন আলাই হাদিসটি বোখার মুসলিমের আলামিয়াজকুর মুসলিম আল ইস্তিসনা ইমাম মুসলিম ইস্তিসনা অর্থাৎ কাদকাবাত ইসলাটাকে উল্লেখ করেন নাই আর নাসাইর নাই আমার আর নাবি ও বেলা আলান রাসুল্লাহ সাল্লাম বেলালকে নির্দেশ করেছিলেন বন্ধুগণ ছোট্ট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসলাম আপনাদের কাছে ওয়ান আবি জোহাইফত রাজিয়াল্লাহ তালা আনহু কাল রাইতু বিলালান ওয়াত বাহু ফাহু হা হুনা ওয়া হা হুনা আহু ফি রাহু তিরমিজি ওয়াসাহা এখানে আবু জোহাইফা রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন দাবি বিলাল যখন আজান দিচ্ছিলেন বেলাল মোয়াজ্জিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মোয়াজ্জিন আল্লাহ নবীর মসজিদে মসজিদ নবীতে আজান দিচ্ছিলেন ও আতা হা বলেন যে তার মুখটা একবার ডানে একবার বামে তিনি ঘোরাচ্ছিলেন আমি তার ওই দিকে দেখতেছিলাম তাকে অনুসরণ এবং ফলো করতেছিলাম ওয়সবা আহু ফি উদুনাই আর শাহাদাত দুইটি আঙ্গুল তার কানের ভিতরে ছিল অর্থাৎ বেলাল যখন আজান দিচ্ছিলেন কানের মধ্যে শাহাদাত আঙ্গুল রেখে ডানে বামে মুখটা ঘোরাচ্ছিলেন আবু জুহাইফা বলেন আমি সেটা দেখতেছিলাম আমি সেটা ফলো করতেছিলাম এ হাদিসটি কখন এই আঙ্গুল দিয়েছিলেন এই আঙ্গুল আজানের শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়ার অর্থ হলো এই যাতে করে মোয়াজ্জেন তার নিজস্ব আওয়াজটা ক্ষীণ শুনতে পায় নিচু শুনতে পায় আর যার ফলে বড় করে সশব্দে আজান দেওয়ার চেষ্টা করে বন্ধুগণ এই হাদিসটি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে ওজা আলা উদু নেই তিনি তার দুই আঙ্গুল তার কানের মধ্যে রাখতেন বলে আবি দাউদ আবু দাউদের বর্ণ আছে লাউয়া অনুকাহু লাম্মা বালাগা হাইয়া আলা সালাহ ইয়ামিনান ওয়া শিমালান ওয়ালাম ইয়াস্তাদের ওয়াসলুফি সাহিহাইন আবুদাওয়াদে বর্ণনা আছে যে তিনি তার ঘাটটা ঘোরাতেন এভাবে ঘাড় ঘোরাতেন কিন্তু শরীর পুরোটা ঘুরাই নিতেন না ডানে বামে এভাবে বরং শুধু ঘাড়টা বাঁকা করতেন এভাবে এইভাবে কারণ ঘাড় যদি পুরোটাই শরীর ঘুরিয়ে নেয় তাহলে তো আজান কি হয়ে যাবে আপনার একেবারে পিছনে বা এটা হয়তো উদ্দেশ্য বিঘ্নিত হতে পারে এজন্যে তা মাথা যে ঘুরাবেন শুধু ঘাটটা বাঁকা করতে পারে ডানে বামে এখানে যেটা কথা বলছেন যে হাইয়া আল আসসালা এখানে ওলামারা বলছেন দুইভাবে এই ঘাটটা ঘোরা যেতে পারে হাইয়া আল দুই দিকে ডান দিকে আর হাইয়া আল ফালাহ হাইয়া আল ফালাহ বাম দিকে অথবা হাইয়া একবার ডানে একবার বামে হাইয়া আল ঠিকই ওই একইভাবে হাইয়া আল ফালাহ হাইয়া আল ফালাহ তাহলে হাইয়া দুইবারই ডান দিকে হাইয়াল আল ফালা দুইবারই বাম দিকে অথবা হাই আলাহ একবার ডানে একবার বামে অনুরূপ ভাবে হাইয়াল আল ফালা একবার ডানে বামে দুই ধরনের জায়জ রয়েছে এটা হাদিস দ্বারা সাব্যস্ত আমরা করতে পারি এরপরে বলছে ওয়ালাম ইসলাদের মানে পুরোটা ঘুরে যেতেন না শুধু ঘাটটা ডানে বামে ঘুরাতেন এরপরের হাদিস ওয়ানাবি মাহাদুর আলী আল্লাহ তালান আন্নান নবী সাল্লাম আজাবাহু সাউতা ফাল্লামাহুল আদান রাহুবন খোজাইমা আবু মাহাদুরা রাজিল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে আবু মাহাদুরার কণ্ঠস্বর আল্লাহর নবী আলিসালাতামের কাছে বড় পছন্দ হলো আর এই জন্যে তিনি তাকে আজান শিখিয়ে দিলেন তার এখান থেকে আমরা বুঝতে পারি মোয়াজ্জেন যাকে নিয়োগ করা হবে তার আওয়াজ যেন বড় হয় আওয়াজ যেন সুললিত হয় এখানে মনে রাখতে হবে বন্ধু আপনি হয়তো এই দুনিয়ার ব্যবসা বাণিজ্য ছেলে মেয়ে টাকা পয়সা ধন দৌলত আপনার নেতৃত্ব কর্তৃত্ব অনেক কিছুকেই বড় মনে করেন এই মুহূর্তে মসজিদ আপনাকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই আল্লাহর বান্দা তুমি দুনিয়াকে বড় মনে করছো তোমার তিজারাতকে মনে করছো বড় তোমার ধন দৌলত টাকা পয়সা খেল তামাশা ঘুমকে বড় মনে করছো মনে রাখো সবকিছুর বড়ে কে সবকিছুর উপরে হলেন মহান আল্লাহ আল্লাহ আকবর এই জন্য চারবার আল্লাহর মহিমা আল্লাহর বরত্ব বর্ণ করা হচ্ছে যাতে করে বান্দারা দুনিয়ার সব কিছুকে ছেড়ে দিয়ে যে বড় তার দিকে ছুটে যায় সালাত আদায়ের জন্যে উজু করে ভালো কাপড় পরে পবিত্রতা অবস্থায় মসজিদের দিকে দৌড়িয়ে যায় বন্ধুগণ এ আজানের একদিক থেকে দুইটি সাক্ষী দিয়ে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা মুসলিম সাক্ষ্য দিয়েছো আল্লাহ এক রাসুল তার বান্দা এই যে সাক্ষী দিয়েছ তোমাদের দায়িত্ব হাইয়া আল্লাহ সলাতের দিকে ছুটে আসো হাইয়াল আল ফালা কল্যাণের দিকে ছুটে আসো নিঃসন্দেহে সলাত আদায়ের মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ আমাদের মঙ্গল এর মধ্যে রয়েছে আমাদের শান্তি এই জন্য তো রাসুল্লাহ সাল্লাম যখন কোনো চিন্তাগ্রস্ত হতেন কোনো সমস্যায় পড়তেন তখন তিনি সালাতের মাধ্যমে রাসুল্লাহ সাল্লাম তার টেনশন তার দুঃখ তার কষ্ট দূর করতেন এক শ্রেণীর মানুষ এখন দেখা যায় সালাত না পড়ে টেনশন মুক্ত হতে চায় কেন সালাত আদায় করো না তোমরা নামাজ পড়ো না বলে আমি একটু টেনশনে আছি সমস্যায় আছি আল্লাহর বান্দা সালাত আদা করুন আপনার জীবনে কল্যাণ আসবে মঙ্গল আসবে শান্তি আসবে ফালাহ আসবে সালাত আপনার জীবনের অনেক সমস্যাকে দূর করে দেবে এজন্যে শুধু আজান এটা এমন এক কণ্ঠ আজ পৃথিবীতে অতীতে বর্তমানে আমরা যেটা জানি অনেক বিধর্মী যারা মুসলিম নয় তারা এই আজানের কণ্ঠ শুনে আজানের মধুর স্বর শুনে মানুষ ইসলামে দীক্ষিত হয় আমি জানি আমার হাতে এমন একজন ইসলাম গ্রহণ করেছে যিনি বলেছিলেন যে কিথে কেন তুমি ইসলাম গ্রহণ করলে সে ভাই বলেছিল যে আমি যখন ফজরের সময় আজান শুনতাম তখন ওই আজানের ধ্বনি আমাকে যেন উদ্দুলিত করত। আমাকে যেন নাচিয়ে উঠাতো আমার প্রাণ যেন ফিরে যেত তাই আজানের ধ্বনি আমাকে আকৃষ্ট করেছে তাই আমি আজানের ধ্বনিতে মোহিত হয়ে আমি ইসলাম গ্রহণ করার জন্যে আমি একেবারে এগিয়ে এসেছি এবং শাহাদাত পড়ে সে মুসলিম হয়েছে আজ সে একজন খাঁটি মুসলিম আমরা বলতে পারি ইসলামের উপরে সে আজও রয়েছে মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তাকে ইসলামের উপরে রাখেন সে দোয়া আমরা করি এই জন্য আজান শুধু একটি শুধু ঘোষণাই নয় বরং এর মধ্যে এমন এক আকর্ষণ রয়েছে এমন এক মধুর কণ্ঠ রয়েছে যেখানে মানুষকে পাগল করে ছুটি নিয়ে আসে এজন্য বন্ধু যদি ইমান থাকে এই আজানের আওয়াজ আপনার ভিতরে এক দোলা সৃষ্টি করে দেয় এই তো যারা সত্যিকারে মমিন মুসলমান আজান শুনে আর শুয়ে থাকতে পারে না ঘুম তাদের কাছে হারাম হয়ে যায় যখন মসজিদ বলে তোমার ঘুমের চাইতে উত্তম ঘুম ছেড়ে বিছানা ছেড়ে ছুটে চলে যায় মসজিদের দিকে নারীরা উঠে ঘরের মধ্যে সালাত আদা করে মসজিদে নামাজের যদি সুযোগ থাকে সেখানে গিয়ে তারা সালাত আদায় করার চেষ্টা করে বন্ধুগণ এই সুন্দর একটি আওয়াজ সুন্দর একটি ডাক কোনো ধর্মে পাওয়া যাবে না মানুষকে একেবারে আল্লাহর ধ্বনি দিয়ে তাকে ডেকে সালাত আদায়ের জন্য যে সুন্দর এক ব্যবস্থা এবং আজানের মাধ্যমে শৈতান ভাঙতে থাকে যেটা অন্য হাদিস দ্বারা আমরা পরবর্তীতে জানতে পারব তাহলে আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম যে মোয়াজ্জেন নিয়োগ যখন করব আমরা এই মোয়াজ্জেনের কণ্ঠ যেন উঁচু হয় সুরটা যেন মিষ্টি হয় এর মানে কিন্তু এই জন্য আমরা না বুঝি যে আজানে একটা শব্দ একেবারে টানতে টানতে টানতে আল্লাহ করে এটা কিন্তু ঠিক না সুন্দর মানে আওয়াজগুলি সুস্পষ্ট হয় কণ্ঠ মিষ্টি হলে সাধারণভাবে আজান দিলেও সে আজানই মানুষকে মোহিত করে মসজিদের দিকে নিয়ে আসবে ইনশাআল্লাহ وعن جابر بن سمرة رضي الله تعالى عنه قال সাল্লাই তোমার নবী সাল্লাহ ঈদাইন মিন গাইরে মাররাতিন ওয়ালা মাররাতাইন বেগের আদানিন ওলা ইকামা রাহ মুসলিম ওনাহবু ফিল মুত্তাফাক আলাই মিন আন ইবনে আব্বাসিন ওয়াগাইরে জামির ইবনে সামুরা বলেন যে আমি রাসুল্লাহ সঙ্গে একবার নয় দুইবার নয় একাধিকবার ঈদের সালাত আদায় করেছি ঈদের সালাতে আল্লাহ নবী আলিসালাম আজান এবং একামাত ছাড়ে আদা করেছেন এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে পাঁচ অক্ত সালাতের জন্য যেমন আজান এবং একামাত রয়েছে ঈদের নামাজের ক্ষেত্রে ঈদুল ফিতের এবং ঈদুল আজহার ক্ষেত্রে কোনো আজানও নাই একামতও নাই এ হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন অনুরূপভাবে বুখারি মুসলিমে ইবনা আব্বাস অন্য থেকে হাদিস বর্ণিত হয়েছে ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল হাদিস আত-তাবিল ফি নাওমিহিম আনিস সালাহ থুম্মা আযানা বিলাল ফসাল্লা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা কানা ইয়াসনাউ কুল্লা ইয়াউমিন রাওয়াহু মুসলিম আবু কাতাদা থেকে বর্ণিত লম্বা এক হাদিস আল্লাহ নবী আলিসালাম এক সফরে ছিলেন ফজরের আগে পৌঁছলেন এক জায়গায় তারা অবতরণ করলেন ফজরের অল্প সময় ছিল বাকি আল্লাহ নবী আলিসাল্লাম আবু হরে রাজি আল্লাহ তালা আনহুকে সেখানে পাহারা দেওয়ার জন্যে তিনি নিযুক্ত করলেন সবাই ঘুমিয়ে পড়েছেন আবু হরে রাজি আল্লাহ তালাহ তিনিও ক্লান্ত শ্রান্ত তিনিও ওই ফজর কখন হবে জাগা তো কত দূরের কথা উনিও কখন অজান্তে ঘুমিয়ে পড়েছেন ঘুম যখন ভেঙে গেল আল্লাহ নবী দেখলেন সূর্য উঠে গেছে আল্লাহ নবী তাদেরকে বললেন এই জায়গা থেকে আমরা সামনে চলে যাই সামনে গিয়ে উজু টুজু করে ওইখানে বেলালকে আজান দিতে বললেন বেলাল আজান দিলেন আর আল্লাহ নবী আলিসাল্লাম সালাত আদা করলেন যেমন অন্য অন্য সময় সালাত আদা করেন তাহলে এখানে বোঝা গেল যে সময় পার হয়ে গেছে হজর সময় শেষ হয়ে গেছে সূর্য উঠে গেছে তারপরেও আল্লাহ নবী আলিসাল্লাম আজান দিয়ে একামাত দিয়ে অন্য অন্য সালাদ যেভাবে আদা করেন ঠিক ওইভাবে আদা করলেন তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো কারণে যদি অনিচ্ছাকৃত সময় পার হয়ে যায় আর জামাত করে কেউ সালাত আদা করে তাহলে ওই মুহূর্তে আজান দিয়ে একামাত দিয়ে সালাত আদা করতে হবে এবং আরও মনে রাখতে হবে যেইভাবে আদায় করি আমরা ওইভাবে যখন কাজা করব। তখন সেটাও ওই একই নিয়মে আদায় করব। এক্ষেত্রে মনে রাখতে হবে ঘুমের কারণে বা ভুলে গেলে ভুলে যাওয়া ব্যক্তি এবং ঘুমন্ত ব্যক্তির যখন ঘুম ভাঙবে এবং ভুলে যাওয়া ব্যক্তি যখন তার স্মরণ হবে তখনই তার সালাতের আদায় এর সময় সেটাকে কাজা বলা যাবে না তবে কাজা হলো যে ইচ্ছা করে যদি কেউ করতে পারে নাই তাহলে তার জন্য কাজা এবং কাজা যখন করবে ঠিক আদায়ের যে নিয়ম সেই নিয়মে আদা করবে জোরে কেরাত হলে জোরে আসতে হলে আসতে আদা করতে হবে আমরা এ পর্যায়ে আজানের আলোচনাতে আমরা একেবারে এ পর্বের শেষ প্রান্তে পৌঁছে গেছি বিদায়ের আগে আপনাদেরকে জানাই অশেষ শুক্রিয়া আসুন এভাবে আমরা দর্শা হাদিস শুনি উপকৃত হই নিজে উপকৃত করি অন্যকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করে নিন ধন্যবাদ সকলকে ওসল্লা আলা মোহাম্মদ وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته